بسم اللہ الرحمن الرحیم جرأت کا نام ہے دیوبند والے عالی مقام ہے دیوبند والے جرأت کا نام ہے دیوبند والے عالی مقام ہے دیوبند والے جرأت کا نام ہے دیوبند সামনের বাপ বাইল ফিজাতে বিল ফিজা এখানে স্বর্ণ স্বর্ণের বিনিময় রূপা রূপার বিনিময় বেচা কিনা করার শরীয়তের বিধান কি এই সংক্রান্ত একটা অধ্যায় কায়েম করছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কেন এই অধ্যায়টা কায়েম করলেন আমরা সকলে জানি ইসলামে সুদ দুই প্রকার এক প্রকারের সুদ হইল কাউকে টাকা দিয়া টাকার বিনিময় লোনের বিনিময় সুনির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করে দেওয়া বেশি দেওয়া একশো টাকার ঋণ দিয়া একশো দশ টাকা তিন মাস পরে নেবে এটার নাম রিবান নাসিয়া রিবাল কোরআন এই রেবার কথা কোরআনে বলছে অথবা আমি মাল বিক্রি করছি বাকিতে তার কাছে এক টাকা পাই মাল নিয়ে গেছে এই পাওনা টাকার উপরে তিন মাস পর যখন সে টাকা দিতে পারছে না তখন আমি বললাম হত আদায় করো এক টাকা আদায় করতে না পারলে আরো দুই মাস বা তিন মাস সময় দিলাম তিন মাস পরে দিবার তখন কিন্তু আমাকে এক হাজার জায়গায় এক হাজার পাঁচশো টাকা দিতে হবে তাহলে বাকিতে বিক্রি করার পর আমার পাওনা টাকা দিতে না পারলে তার মধ্যে মাত্রা বৃদ্ধি করে দেওয়া টাকার পরিমাণ বৃদ্ধি করে দেওয়া এটাও সুদ শুধু লোন দিয়া এক হাজার টাকা লোন দিয়ে এক হাজার পাঁচশো টাকা নেওয়া এটাও সুদ টাকা দিয়ে টাকার বিনিময়ে অতিরিক্ত নেওয়া এটা হলো রিবান নাসিয়া রিবাল কোরআন কোরআনের বাসায় সুদ এর আলোচনা পূর্বে আমরা বিস্তারিত করেছি আরেক প্রকারের সুদ আছে যেটা হাদিসে হারাম করেছে এটার আলোচনা কোরআন শরীফে নেই এটাকে রিবাল হাদিস বলা হয় রিবা সুন্না বলা হয় হাদিস কর্তৃক রিবা ঘোষিত হয়েছে এই রিবাল ফজলের মধ্যে মূল হাদিস উপরে গেছে রসুল পাক সাল্লাহ আলাই ওসাল্লাম ছয়টা বস্তুর নাম ধরিয়া বলছেন এগুলা পরস্পর যদি লেনদেন হয় বিনিময় হয় তাইলে সেই ক্ষেত্রে কোন একদিকে অতিরিক্ত নেওয়া এক মন খেজুর দিয়া সোয়া মন নেওয়া এক মন গম দিয়া তার বেশি নেওয়া পরস্পর মোবাদা করার সময় বেশি নেওয়া এটার নাম সুদ এটার নাম রিবাল ফজল রিবা সুন্না রিবাল হাদিস সেখানে চারটা বস্তু আছে চারোটা খাদ্য সংক্রান্ত গম আছে যাও আছে খেজুর আছে লবণ আছে আমরা আলোচনা করি আসছি খাদ্য দুই রকম বড় লোকের খানা গরিবের খানা গম হইল বড় লোকের খানা যাও হইল গরিবের খানা খানার পাশাপাশি এক প্রকার আছে খাদ্যের পরে দেওয়া হয় ফ্রুটস হাদিসে তামরুন বলিয়া ফ্রুটস বুঝাইছেন আবার মিলহুন বলছেন মিলন হলো মশল্লা জাতীয় বস্তু যেটা খাদ্যের মধ্যে দিলে খাদ্যটা লাজিজ আর মজাদার হয় এই তিন প্রকারের কিছু গেজা খাদ্য কিছু ফল ফ্রুট আর কিছু খাদ্যকে মজা করার জন্য মশলা জাতীয় বস্তু চারটা বস্তুর কথা রসুলে বলছেন তারপরে বলছেন আর জাহাবু আল ফিজাত স্বর্ণ আর রূপা মোট কটা হইল এই ছয়টা বস্তু পরস্পর বিনিময় করতে গেলে দুইটা জিনিস হারাম একটা হইল সামান্য মাত্রায় কোন একদিকে বেশি বেশি দেওয়া বেশি নেওয়া হারাম হাদিসের বাসায় রেখে তাফাজুর বলে আরেকটা হলো এই বিনিময় করার সময় নাসি আ বাকিতে বিনিময় করা যাবে না উভয়টা নগদ করতে হবে তাহলে নাসিয়া হারাম মানে বাকি এক তরফে এক এক জানে বাকি পরে দেওয়া হবে আর এক পক্ষ নগদ দিল দ্বিতীয় পক্ষ পরে দিবে বাকিতে দিল বাকিটাও হারাম আর তাফাজুল বেশি নাও হারাম কয়টা বস্তুর মধ্যে ছয়টা বস্তুর কথা হাদিসে বলছেন আমরা এটাও জানি এই বিধানটা কিন্তু হাদিসের সুদের এই বিধানটা শুধু ছয় বস্তুর ভিতরে সীমাবদ্ধ না ছয়টা বস্তুকে রসুল উল্লেখ করেছেন আলা সবির মেশাল উপমা স্বরূপ এই ছয় বস্তুর ভিতরে কোনো একটা ইল্লত কারণ আছে সেই কারণটা ইল্লটটা আরো যত যত বস্তুর মধ্যে পাওয়া যাবে সেখানেও এই রেবাল ফজল হাদিসের সুরটা জারি হবে বলবৎ হবে এটা জমহুরের কথা এটাই সহি এরপরে এটাও আমরা জানছি চার মজাবের ওলামারা এই ছয় বস্তুর ভিতরে রসুল যে আলোচনা করলেন হাদিসের মধ্যে আলবুরু বিলবুর রে ওয়া সহিরু বিশাইরে ওয়াত্তামরু বিত্তামরে ওয়াল মিল হো বিল মিল হে ওয়া জাহাবু জাহাবে ওয়াল ফিজাত বিল ফিজাতে ওয়াল ফজলু রিবা এই ছয়টা বস্তুর নাম ধরলেন এটার ভিতরে অবশ্যই কোনো ইল্লত কারণ এমন আছে এমন একটা গুণাবলী আছে যে গুণাবলীগুলো ছয়টা বস্তুকে সামিল করে ওই গুণাবলীটা ইল্লত ওইটা পাওয়া গেলে সুদ হারাম হবে এই ছয়টার মধ্যে পাওয়া গেলে তো হবেই এই ছয়টার বাহিরেও ওই ইল্লটটা পাওয়া গেলে সেই ক্ষেত্রে সুদ জারি হবে যদিও ওই বস্তুর নাম হাদিসে এখানে রসুলে উল্লেখ করেননি এখন ইল্লত কি কি হানভি এবং সাহি মজাবের মধ্যে হানভি এবং বলি মজাবে ইল্লত হইল কাদরিয়ত আর জিনসিয়ত অর্থাৎ যেই দুই বস্তুর ভিতরে লেনদেন হচ্ছে বিনিময় হচ্ছে দোনোটা বস্তু ওজন দিয়া বাজারে বিক্রি হয় কাইল দিয়া বিক্রি হয় কেজে দিয়া বিক্রি হয় ওজনই বস্তু হইতে হবে আর একটা কি উভয়টা একই জিনিস হইতে হবে এটা চাউল এটা চাউল এটাও গম এটাও গম এটা খেজুর এটাও খেজুর জিনিসও পাওয়া গেলে আর উভয়টা বস্তু ওজনই হইলে কাদরিয়াত তাহলে হানাফি মজাব হাম্বলি মজাবে তখন তার ভিতরে হাদিসের রেবা রেবাল ফজলটা সামিল হবে রিবা না যাওয়া হবে না জায়াজ মানে কি কয়টা বস্তু না জায়াজ হবে দুটা বস্তু একটার নাম কি তাফাজুল বেশি নেওয়া যাবে না আর একটা হলো বাকিতেও বিক্রি করা যাবে না পক্ষান্তরে ইমামে সাহি রহমতুল্লাহ বলছেন আসল ইল্লত কারণ ওজনই হওয়াটাও না ছয়টা বস্তু ছয়টার সঙ্গে প্রথম চারটার সম্পর্ক খাদ্যের সাথে তাহলে বস্তুগুলা খাদ্য জাতীয় হইতে হবে খাওয়ার বস্তু হইতে হবে দুই বস্তুর মাঝে যে বিনিময় হচ্ছে খাওয়ার বস্তু দোনোটা আর জাহাবার ফিজা স্বর্ণরূপা তো খাওয়া যায় না এই দুইটা বস্তুর ব্যাপারে সামানিয়াত মানে এটা সামান হওয়া মূল্য হওয়া পণ্য নয় পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যম ক্রান্সি মুল্লাহ বা সমনীয়ত এটা আরেকটা ইল্লত শাহ হিসাবের মজাবে দুইটা ইল্লত পাওয়া গেল জাহাব আর ফিজার স্বর্ণ রূপার মধ্যে হল সমনীয়ত ইল্লত বাকি চারটার ভিতরে হইল তামিয়ত অর্থাৎ খাদ্য দ্রব্য হওয়া ইল্লত ইমাম মালিক রহমতুল্লাহ মজাবে শাহ হিসাবের মজাবের ইমাম মালিক সাহেব মজাব কাছাকাছি ইমাম মালিক বলছেন যে শুধু খাদ্য হইলে হবে না খাদ্যটা বহুদিন টিকসই মাল এর দেখার ঘরে রাখা যায় নষ্ট হয় না পচে না গলে না এমন বস্তু হইতে হবে আর জাহাবার ফিজার মধ্যে সমনিয়ত ইল্লত অর্থাৎ ক্রান্সি হওয়া পণ্য না হওয়া এই ইল্লত যদি পাওয়া যায় এই হাদিসের রিবাল ফজল রিবাস সুন্না হাদিসের বাসা যেটা সুদা সুদ এটা সেখানে বলবৎ হবে আর ইল্লত পাওয়া না গেলে বলবৎ হবে না এই কথাগুলো আমাদের একটু স্মরণে রাখতে হবে সামনের আলোচনাগুলো বোঝার জন্য উল্লেখ্য দুইটা কথা উল্লেখ্য ভালো করে বুঝে নিবেন এক নম্বর কথা হইল যে আহনাফ হানাফি মাজাব এবং হাম্বলি মাজাবে কাদরিয়াতকে যে ইল্লত বলল ওজনী বস্তু হওয়া তারা কিন্তু জাহাবার ফিজা স্বর্ণ রূপার ক্ষেত্রেও একই ইল্লত সাব্যস্ত করেছে রিবাল ফজল হওয়ার জন্যে সমনিয়তকে তারা ইল্লত বানায় নেই হাম্বলি মজাবিও বানায় নেই হানভি মজাবও বানায় সামানিয়তকে ইল্লত বলছে একমাত্র কারা সাফি মালিকিরা এটা আমাদের মাথা রাখতে হবে দুই নম্বর কথা মাথা রাখতে হবে বাকিতে বিক্রি করা হারাম তাফাজুলও হারাম বেশি নেওয়া হারাম বাকিতে হারাম এটার ক্ষেত্রে কথা হইল পরস্পর বিনিময় হচ্ছে যে দোনোটা কি একই জিনিস হয় যেমন এটাও খেজুর এটাও খেজুর সেই ক্ষেত্রে তো বেশি দেওয়া হারাম বাকি দিয়ে বিক্রিও হারাম যদি খেজুর আর গমের সঙ্গে বিনিময় হয় গম ওজনই খেজুরও ওজন দিয়া বিক্রি হয় তাহলে কাদরিয়ত পাওয়া গেছে দোটা এক জিন্সের হয় নাই একটা হলো চাউল আর একটা হলো গম একটা হলো গম আর একটা হলো খেজুর ভিন্ন ভিন্ন জিনিস না জিনিস মোখতালে হইলে তখন তাফাজুল বেশি নেওয়া যে হারাম হয় এই শর্তটা থাকে না অর্থাৎ তখন বেশ কম করা যায় জিনিস ভিন্ন হইলে কি করা যায় বেশ কম করা যায় জরুরি না মানে চাউল দিয়ে খেজুর কিনবেন খেজুর যদি একমন হয় চাউল দুই মন হয় পরস্পর বিনিময় হয় সেই ক্ষেত্রে এখানে রেবাল ফসল জারি হবে না হারাম হবে না জায়েজ হবে কারণ চাউল আর গম তো এক জিনিস না তাহলে দুইটা বস্তু ভিন্ন জিনিস হইলে তাইলে ব্যাস কম করা কি জায়েজ তো ব্যাস কম করা জায়েজ হইল নাসিয়া বাকিতে বিক্রি যেমন একই জিনিস হইলে না যায় ছিল জিনিস ভিন্ন ভিন্ন হইলেও বাকিতে বিক্রি কি না যায় রসুল স্পষ্ট হাজি বলছেন হাজহিল ইয়াদান যে বাকিতে না করিয়া নগদে বিয়াদান অর্থ তাইলে ব্যাস করলে এখানে কোনো আপত্তি নাই শর্ত হইল দিকের বস্তু দুই বস্তু হইতে হবে এক বস্তু নয় এক জিনিসের নয় ভিন্ন জিনিসের হইতে হবে জিনিসও এক আবার ওজনীয় মাল সেই ক্ষেত্রে বেশিও হারাম আর বাকিতেও হারাম জিনিস ভিন্ন ভিন্ন তবে ওজনী বস্তু দুইটা সেই ক্ষেত্রে কি হবে ব্যস্তম করা যায় হবে লেকিন বাকিতে বিক্রি তখন কি হবে হারাম হবে এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় আছে বাকিতে বিক্রির ব্যাপারে আমরা বলেছি রেবাল ফজল ছয় বস্তুর উপরে প্রযোজ্য হবে শুধু ছয় বস্তু না এই ছয় বস্তুর ভিতরে যারা যারা ফকিরা ইস্তেহাত গবেষণা করে ইল্লত বের করেছেন এই ইল্লতার কারণটা যেখানে যেখানে বিদ্যমান যে সমস্ত বস্তুর মধ্যে বিদ্যমান সেখানেও এই হুকুম বলবৎ হবে তবে একটা মাসলা বড় গুরুত্বপূর্ণ সেটা হলো জাহাবার ফিজা স্বর্ণরূপা ছাড়া ছয় বস্তুর বাকি চারটা বস্তুর মধ্যে যেগুলা খাদ্যদ্রব্য ইত্যাদি এর মধ্যে বাকিতে বিক্রি জায়েজ নাই তবে নগদ বিক্রি তো করতেই হবে নগদের তো দুই অবস্থা নগদ কয় প্রকার একটা হলো ক্যাশ টাকা দিয়া মাল কিনলেন এটাও নগদ মালটা নিয়ে চলে আসলেন পরে টাকা দেব কোনো সুনির্দিষ্ট মেয়াদ টেয়াদ কিছুই বলেন নাই এইটাও কিন্তু নগদ এটা নগদ কিভাবে আমি উপরে আলোচনা করেছি এটা নগদের অর্থ হইল বিক্রেতায় মালটা আপনার কাছে বিক্রি করিয়া আপনার পকেটের টাকার উপরে সে অলরেডি সে মালিক হয়ে গেছে অর্থাৎ তার অধিকার সাব্যস্ত হয়েছে সে তৎক্ষণিক আপনার কাছে টাকা পায় টাকা চাওয়ার অধিকার তার আছে এটা ভিন্ন কথার দু চার দিন এক মাস আপনাকে সুযোগ দিয়ে দিল আপনি পরে দিয়ে এই সুযোগ দিয়ে দেওয়ার কারণে এটা কিন্তু বাকি বিক্রি বলে না শরীয়তের আলোকে এটা নগদ বিক্রি বলে নগদ বিক্রি কেন যেহেতু সমানের উপরে ক্রান্সির উপরে মূল্যের উপরে বায়ে বিক্রেতার অধিকার প্রতিষ্ঠা হয়েছে পরে দিবেন বলিয়া চলে আসতেছেন দোকান থেকে কিন্তু কিছুক্ষণ পরে সে ডাকে যদি বলে আমাকে এক্ষণ দেন সেই অধিকার তার আছে কারণ মূল্যের উপরে তার অধিকার প্রতিষ্ঠা হয়ে গেছে এই কারণে এদের কি বলা হয় এটাকে বাকি এই নগদ বিক্রি বলা হয় এই দ্বিতীয় প্রকারের নগদের শরীয়তের বাসায় আরেকটা নাম হইল বাইজুল গায়েবে বিন নাজেস গায়েবে বিন নাজেস অর্থাৎ দুইটা বস্তু পরস্পর বিনিময় হয়েছে মনে করেন খেজুরের সঙ্গে আর চাউলের সঙ্গে বা গমের সাথে ব্যবধান বিনিময় হচ্ছে খেজুর দিল সে নগদ আপনাকে আপনি গমটা দিলেন বললেন যে আমার ঘরে আমার রুমে দেড় গম আছে সেই রাখা আছে সেই ঘরের সুনির্দিষ্ট গমের বিনিময় আপনার থেকে এক মন খেজুর নিচ্ছি আমার গমটা আমি পরে আপনাকে বুঝাই দেব আপনার খেজুরটা এখন দেন তাহলে খেজুর দেওয়া হয়ে গেল আপনার গমটা দেওয়া হইল না রুমে রাখা হইল এটা কিন্তু বাকি বিক্রি না শরীয়তের আলোকে এটা এক প্রকারের নগদ বিক্রি কারণ যে ব্যক্তি আপনাকে খেজুর দিয়েছে সেই ব্যক্তি আপনার গমের উপরে তৎক্ষণিক অধিকার সাব্যস্ত হয়ে গেছে তখন চাইলে যে না আমাকে এখনই দিতে হবে তার অধিকার ছিল আপনাকে সুযোগ দিয়েছে যে ঠিক আছে আপনি কিছুক্ষণ পরে পাঠাই দিয়ে আমার কাছে এইটাই কি বলা হয় শরীয়তের ভাষায় বাইউল গায়েবে বিনাজিস তাহলে বলুন এটা কি বাকি বিক্রি না এটাও এক প্রকারের নগদ বিক্রি তাহলে ছয় বস্তুর ভিতরে যে রেবাল ফজল হারাম রিবা জারি হয় সেই ছয় বস্তুর প্রথম চার বস্তুর মধ্যে বাকি যেমন বাকি হারাম তবে নগদের দ্বিতীয় প্রকারটা হারাম নয় বাইউল গায়ে বিন এটা কিন্তু হারাম নয় এটা জায়েজ আছে এই কারণে বলছি আমার রুমের মধ্যে যে দেড় মন খেজুর কম আছে তার বিনিময়ে আপনার থেকে এক মন খেজুর নিচ্ছি এই যে মামলা করলাম এটা যায় আছে বেশ কমও জায়েজ কারণ খেজুর এবং গম এক জিনিসের না দুই বস্তু বাকি না যায় কিন্তু আমার রুমে যেটা রাখা আছে এটা বাকি হবে না এটাকে নগদ বলা হবে এটা বাইউল গায়েবী নাজেস পণ্য অনুপস্থিত তবে তৎক্ষণিক আদায় করার উপযুক্ত এই অর্থে এটা কিরে নগদ বাকি এই নগদটা জায়াজ হবে কিনা চার বস্তুর মধ্যে জায়াজ হবে জায়াজ হবে না কোনটা এক মাস পরে আগামী মাসের অমুক তারিখে আপনাকে গমগুলা বুঝাই দেব এর আগে দিব না যদি এই কথা বলেন তাহলে এটা কি হয়ে যাবে বাকি বিক্রি হয়ে যাবে বাকি বিক্রি করা না জায়েজ হবে কিন্তু জিনিস ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কি হইতে পারবে নগদ বেশ কম হইতে পারবে এক মনের পরিবর্তে দেড় মন গম দিতে পারেন আপনি সমস্যা নেই এটা এই চার বস্তুর ক্ষেত্রে উল্লেখ্য এই একই বস্তু রেবাল ফজলের ভিতরে জাহাবার ফিজা দুটা বস্তু আছে না স্বর্ণরূপা স্বর্ণ রূপার ক্ষেত্রে যদি পরস্পর এমন হয় মনে করেন স্বর্ণ বিক্রি হচ্ছে রূপার পরিবর্তে তখন স্বর্ণ আপনার নগদ নিলে রূপাটা কয়েক কিছুক্ষণ পরে পৌঁছাই দেব ওটা আমার রুমে রাখা আছে আমার ঘরে রাখা আছে এই কথা বললে সেই লেনদেনটা জায়েজ হবে না হারাম হবে কেন স্বর্ণ স্বর্ণের বিনিময় রূপা রূপার বিনিময় বা স্বর্ণ রূপার বিনিময়ে বেচা বিক্রি হওয়াকে শরীয়তের বাসায় বায়ু সরফ বলা হয় বলা হয় কিনা বায়ু সরফের মধ্যে বাকিতে প্রশ্নই নেই বরং উভয়টি বস্তু এই ওই মজলিসের মধ্যে টাকা কবজা নিতে হবে রূপাও দিবে স্বর্ণ নিবে এই জন্য হাদিস বলে রিবান ইল্লা হা ওয়াহা রিবান ইল্লা হা ওয়াহা হা ওয়া হার অর্থ হইল এক পক্ষ পরিমাণ খোঁজ আর এক প্রমাণিত খোঁজ লেনদেন নগদ হয়ে যাবে তাকাবুজ কবজা হবে পয়সা আমার রুমের মধ্যে যে রূপা রাখা আছে আমি আপনার থেকে স্বর্ণ নিচ্ছি উদাহরণস্বরূপ তো স্বর্ণ তো কবজা পাইলাম আমি আপনাদের উপার কবজা পাইলেন না পরে দেওয়া হবে তাহলে এটা জায়জ হবে না তাইলে ছয়টা বস্তুর ভিতরে রেবাল ফজল চলে এই ছয় বস্তুর মধ্যে ব্যবধান আছে চার বস্তুর ভিতরে বাইবিন নাজের জায়েজ বাকিতে শুধু না জায়েজ আর দুই বস্তু স্বর্ণ রূপা এটার ক্ষেত্রে কিন্তু কি জায়েজ নাই বাইবিল গায়েব বিন নাজেজও জায়েজ নাই বরং মজলিসের ভিতরে উভপক্ষ আপনার কবজায় আপনাদের পরস্পর কবজা আসতে হবে পার্থক্য হয়েছে কিনা বলেন পার্থক্য হয়েছে কিনা আমরা এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ পড়ে আসছি বুঝি স্বর্ণ রূপার ক্ষেত্রে মাসলা ইটেই এক জমানায় দেড়হাম চলতো দিনার চলতো দিনার বানাইছে স্বর্ণ দিয়া দেড়হাম বানানো হয়েছে রূপা দিয়ে রূপ দিয়ে যেই জমানায় দেড়হামার দিনার দিয়া বাজারে বেচা কিনা চলত এখন আমরা যে মাস্টারটা বলেছি এই মাস্টারটা সেই জমানাতে প্রযোজ্য প্রত্যেকের পকেটে রূপা ছিল দারহাম ছিল দিনার ছিল দিনার থাকলে কি আছে স্বর্ণ আছে দারহাম থাকলে কি আছে রূপা আছে এখন কেউ কেউ মানি এক্সচেঞ্জ করার প্রয়োজন হইত একজনের কাছে দিনার আছে স্বর্ণের সে এক্সচেঞ্জ করতো এটাকে রূপা দিয়া তখন এক দিনার স্বর্ণের বিনিময়ে দশ দেড়হাম পাওয়া যেত তার মূল্য এখন যদি কেউ ভাঙ্গাইতে চায় মানি এক্সচেঞ্জ করতে চায় আমার কাছে কি আছে দিনার চেঞ্জ করব আমি তাইলে আপনার রূপা দিবেন তখন যদি পরস্পর লেনদেন হইতো মানি এক্সচেঞ্জের ভিতরে রূপা এবং স্বর্ণ দিয়া আরেক বাসায় দিন আর আর দেড়হাম দিয়া তখন এই হাদিসের মধ্যে শব্দ কথা আকাম যেগুলো বয়ান করছে সব সেক্ষেত্রে কিরি প্রযোজ্য সেই মাসলা কি দিনার দিবেন দশটা দেড়হাম নিবেন এক দিনার দিয়া দশ দেড় হামলেন একে আর দশ অনেক ব্যবধান এটা জায়েজ কেন জায়েজ একদিকে স্বর্ণ আর একদিকে রূপা জিনিস যদি ভিন্ন ভিন্ন হয় বেশ কম করা জায়েজ আছে না নাই তাহলে একে দশ পাইতে পারেন সমস্যা নাই কিন্তু সেই অবস্থার মধ্যে নাসিয়া বাকিতে নেওয়া যায় হবে যে আমি দিনারটা পরে দেব আপনি আমাকে দেড়হামটা দিয়ে দেন বাকি তো জায়েজ নাই এবং কি নগদ বিক্রি তবে দিনারটা আমি বাড়িতে গিয়া পরে পাঠাই দেব আপনি এখন দেড়হামটা দেন এইটাও না যায় হবে কথাটা বুঝতে পারছো কিনা এই কথাগুলা পরিষ্কার হাদিসের মধ্যে আছে বর্তমান দুনিয়ার ভিতরে এই মাস আলাগুলার তেমন কোনো প্রয়োজন হয় না কারণ আজকাল জগতের ভিতরে পণ্য লেনদেন করার ক্রান্সি কিন্তু দিনারও না দেড়হামও না আরেক ভাষায় রূপারও না স্বর্ণেরও না কুয়েতের ক্রান্সির নাম দিনার তোমরা এটা মনে করি না দিনার মানে রূপার জিনিস কুয়েতের যে দিনার এটা কাগজ এটা নোট ক্রান্সি নাম কিন্তু দিনার দুবাইয়ের দেড়হাম এটা রূপার না কাগজের ওই আগের যুগকে স্মরণ করিয়া নাম রাখা হয়েছে দিনার দেড়হাম বিভিন্ন দেশে কেউ দিনা রাখছে কেউ দেড়হাম রাখছে তার ক্রান্সের আমলার নাম কিন্তু আসল দিনার দেড়হাম রূপার আর স্বর্ণের সেটা এই যুগের মধ্যে নাই এই যুগে স্বর্ণ রূপার সেই দিনার দেড়হাম তো দূরের কথা তামা পিতল বিভিন্ন জিনিসের কয়েন তৈয়ার ছিল আমাদের এই দেশেও আজকাল কয়েনও উঠে গেছে সব কি এসে গেছে কাগজের নোট এসে গেছে রসুলে পাক সাল্লাহ আলাই সাহাবারা যে ক্রান্সি দিয়া দিনার দারহাম দিয়া পরস্পর লেনদেন করতেন তার বিধান শরীয়তে বলছে হাদিসে রসুলে বলছেন যদি রসুলের যুগে কাগজের নোট চালু থাকতো তখন তার বিধানও আসতো কিনা বর্তমান যুগে কাগজের নোট প্রচলন আছে কাগজের নোট তাহলে এই ব্যাপারে আমাদেরকে শরীয়তের মাসালা দিব কে এখানে প্রয়োজন হইল মুস্তাহিদিনের ইস্তেহাদ যে কাগজের নোট রসুলের যুগে ছিল না কাগজের নোটের ব্যাপারে কোনো কথা কোন বিধান হাদিসে পাওয়া যায় না কোরআনেও নাই কিন্তু আজকালের কাগজের নোট যেই কাজ করে সেই কাজ করতে তদানীন্তনের দিন আর দেড়হামে তার বিধিবিধান হাদিসে আসে না নাই দিন আর আর দেড়হামের বিধিবিধান যেটা হাদিসে এখন পড়লাম এটার উপরে কেয়াস করে এস্তেহাত করে মোস্তাহেদিনে ফোকায় কারাম বর্তমান যুগের আধুনিক ক্রান্সি নোটের বিধান এস্তেম্বাদ উদ্ঘাটন করছেন তাহলে আবার প্রমাণিত হইল যুগে যুগে কেয়ামত পর্যন্ত ইস্তেহাত মুস্তাহিদিনের প্রয়োজন আছে ফকিরের প্রয়োজন আছে শুধু কোরআন মানি আর সই মানি এই কথা বলিয়া কেউ পার হইতে পারবে না যারা শুধু কোরআন মানি আর সই মানি বলিয়া কাম চালাইতেছে বর্তমানে মানুষকে বিভ্রান্ত করতেছে তাদেরকে জিজ্ঞাসা করলে যে যে কাগজের নোট ক্রান্সি নোট যেটা আছে ক্রান্সি নোটের শরীয়তের বিধান একটু বলো তোমাকে জিজ্ঞাসা করি আমার কাছে পাঁচশো টাকার একটা নোট আছে আর তোমার কাছে পুরাতন এক হাজার একটা নোট আছে তোমার হাজারই পুরাতন নোটটা দিয়া কসকসা পাঁচশো টাকার নোট দিয়া বিনিময় করলে জায়াজ হবে না না জায়াজ হবে না এটার মাসলা বয়ান করো আমি চ্যালেঞ্জ করতে চাই যারা কোরআনার সৈয়াদি যথেষ্ট বলে ফেঁকা লাগবে না মুস্তাদ লাগবে না মজাব লাগবে না বলে তারা চিরকালে চেষ্টা করেও এই মাসালার সমাধান দিতে পারবে না যোগে স্টেজের প্রয়োজন আধুনিক মাসলার কারণে ক্রান্সি নোট এটা আধুনিক মাসালা হাদিসে আমরা জাহাবার ফিজা পড়ছি দিন আর দেড়হাম পড়ছি হাজারি নোট আর পাঁচশো টাকার বাংলাদেশি নোট পড়ি নাই সৌদি আরবের রিয়ালের কথা পড়ি নাই আমেরিকার ডলারের কথা পড়ি নাই কুয়েতের দিনের কথা পড়ি নাই দুবাই দেড়হামের কথা পড়ি নাই এটা নতুন আবিষ্কার এইটার ব্যাপারে শরীয়তের বিধান কি এটা হলো আজকের মূল আলোচ্য বিষয় আজকের আলোচনার বিষয় কি ক্রান্সি নোটের সরি বিধি বিধান কি বোঝো নাই কথা এটা বোঝার দরকার আছে না নাই এই ব্যাপারে কিছু কথা বোঝার জন্যে দুনিয়াতে কয়েকশো বছর থেকে কেউ বলছেন একশো দেড়শো বছরের মধ্যে দুনিয়াতে কাগজের নোট কারেন্সি নোট যাকে বলে এটা সমাজের ভিতরে চালু হয়েছে এই নোট চালু হওয়ার কাগজের নোট চালু হওয়ার একটা ইতিহাস আছে সেই ইতিহাসকে বুঝে নিলে যে ক্রান্সি নোটের ইতিহাস কি কিভাবে আসলো দুনিয়াতে এটা ওই জিনিসটা জানার উপরে আসল হুকুম মাস্টাটা বুঝে আসবে আগের যুগে যখন দিনার ও দেড়হাম রূপার টাকা দিরহাম স্বর্ণের টাকা দিনার যেই যুগে এগুলার প্রচলন ছিল সেই যুগে মানুষের হাতে অনেক দিনার দেড়হাম থাকত এই দিনার দেড়হাম এগুলোর অপর নাম হইল রূপা আর স্বর্ণ স্বর্ণ রূপা গড়ের মধ্যে কতটুকু রাখবে নিরাপদেরও তো একটা মাসলা আছে নিরাপত্তারও তো একটা মাসলা আছে মানুষ করত কি তাদের টাকাগুলা খুব প্রয়োজনীয় টাকা হাতে রাখিয়া সব টাকা দিন আর দেড়হাম স্বর্ণকারের দোকানে গিয়া আমানতান জমা রাখত সে হেফাজতের ব্যবস্থা করত আর দোকানে আপনার টাকা জমা রাখলে ব্যাংকে তো আমার টাকা জমা রাখে বিনা পয়সায় না তাকে কস্ট দেওয়া লাগতো আমার টাকা জমা রাখবা হেফাজত রাখবা আমি তোমাকে তোমার সার্ভিসিং সার্ভিস চার্জ মাসে মাসে দিতে থাকবো তাইলে দোকানদারটা লাভ হলো সার্ভিস চার্জের লোভে সে আলমারি টালমারি তালা তুলে ঠিকঠাক মতো রাখিয়া মানুষের টাকা পয়সা জমা রাখত এখন মনে করো আমার টাকা স্বর্ণকারের দোকানে জমা আমার তো পকেটে টাকা নেই আমার মার্কেটিং করতে হবে কিভাবে করতে হবে আমি স্বর্ণকারের দোকানে যাব যায়া তাকে স্লিপ দেখাবো দেখো তুমি আমাকে এক হাজার দিনার তোমার দোকানে জমা রাখছিলাম অত গত মাসেই এত তারিখে এই যে একটা স্লিপ দিছে আমাকে রিসিভ কবি লাগবে না স্বর্ণকার স্বর্ণ দোকানে কি দিত রিসিভ কবি দিত কাগজ একটা লিখে দিত অমুক লোকের এত টাকা আমার কাছে জমা আছে এই স্লিপটা লইয়া যাইতে হবে আমার স্লিপ দেখাইয়া সেখানে দস্তখত করি মনে করে এক হাজারের ভিতরে পাঁচশো বা একশো দিন আর আমি উত্তোলন করলাম স্বর্ণ দোকান থেকে সেটা কাগজের মাধ্যমে স্লিপের মাধ্যমে এবং স্লিপ হবে নশো টাকা জমা আছে একশো টাকা উঠে নিয়ে আসি এই একশো দিন আর লইয়া মার্কেটে গিয়ে আমি কাপড় দোকানে কাপড় কিনবো কাপড়ের মূল্য পরিশোধ করব আমি কি দিয়া দিনার দিয়া কাপড় নিয়ে আসলাম এখন কাপড় দোকানে এরকম হাজার হাজার মানুষ কাপড় কিনতেছে সবাই টাকা দিচ্ছে কিনা এই দোকানের সন্দুক পুরে গেছে শুধু দিনার আর দেড়হামের মাধ্যমে সব স্বর্ণরূপা তারও তো একটা রিক্সের ব্যাপার সন্ধ্যা হইলে তাড়াতাড়ি টাকা গণনা করে সব আসিয়া বা স্বর্ণকারের দোকানে জমা রাখতো যেমন আমি রাখছিলাম তাকেও একটা স্লিপ স্বর্ণকারের দোকান থেকে দেওয়া হইতো এইভাবে লেনদেন চলতে চলতে এক সময় মানুষ উন্নতি করে পুরাতন অবস্থা থাকতে চায় না উন্নতি করে বিক্রেতা আর ক্রেতায় পরস্পর পরামর্শ করলো ভাই তোমার কাছে আমি কাপড় কিনতে আসব এর আগে আমার স্বর্ণকারের দোকানে যাইতে হচ্ছে স্লিপ দেখাই আর টাকা উত্তোলন করতে হয়েছে সেই টাকা নিয়ে তোমার কাছে গেলাম কাপড় কিনলাম তোমাকে টাকাগুলো দিলাম হুবহু এই টাকা আবার তুমি সন্ধ্যায় ওই স্বর্ণকারের দোকানে জমা রাখলা এই লম্বা চক্করটা না করিয়া এমনটি করা যায় না যে আমাকে যে স্লিপ দিছে স্বর্ণ জমা রাখিয়া দিনার জমা রাখিয়া দেড়হাম জমা রাখিয়া এই স্লিপটা তোমাকে দিই আর এখানে লেখা দিই স্বর্ণকার আমার যে টাকা তোমার কাছে জমা আছে সে তার মধ্যে এত টাকা তুমি আমার পক্ষ থেকে এই দোকানদার সবকে দিয়ে দিবা এটার নাম হাওয়ালা কিরে এটা হাওয়ালা ব্যাংকের চেকগুলো হাওয়ালা টাকা আছে আমার আমি আমার পার্টিকে চেক দিয়ে দিলাম এর অর্থ কি আমি ব্যাংকের কাছে টাকা পাই এখন আমি হইলাম দায়েন ব্যাংক হইল ঋণী এখন এই ঋণ পরিশোধ করার জন্যে আমি তোমাকে পার্টিকে ট্রান্সফার করলাম যে তুমি গিয়া ট্রান্সফার করলাম এইভাবে হে ব্যাংক আমার পাওনা টাকা আমাকে না দিয়া তুমি তো ঋণী তোমাকে যে আমি পাবো সেই পাওনা টাকা তাকে দিয়ে দিও এটা কি করলাম ট্রান্সফার করলাম দাইন ট্রান্সফার করলাম লোন ট্রান্সফার করলাম ঠিক একই কায়দায় দোকানের মধ্যে গিয়া কাপড় কিনিয়া ওই কাগজটা দিলাম পঞ্চাশ দিনার কাপড়ের দাম আসছে ওই কাগজটার মধ্যে লেখা দিলাম পঞ্চাশটা দিনার দশ করে দিলাম এই দোকানদারকে আপনি দিয়ে দিবেন তাহলে তো সরাসরি এই স্লিপটা নিয়ে দোকানে গেলে আমার মার্কেটে মাল আসে বাজার করা আসে আমারও স্বর্ণকারের দোকানে যাইতে হইল না আবার সন্ধ্যায় স্লিপগুলো নিয়ে দোকানদারও আবার স্বর্ণকারের দোকানে জমা রাখতে যাইতে হইল না কাগজও না এটা এটা তো রূপাও না এটা স্বর্ণও না কথা বুঝছে না বুঝো নেই তাইলে পরস্পর লেনদেন সহজ হয়ে গেল কিনা আগে ছিল অনেক ঘুরানো এখন সোজা স্লিপটা নিয়ে চলে যায় স্লিপ দিলে দোকানদারে মাল দিয়া দেয় এই খবর স্বর্ণকারের ওয়ালারা পাইছে স্বর্ণের দোকানদারে সোবান আল্লাহ আমাদের কত দাম আমরা যেটা স্লিপ দিয়ে দিছি স্বর্ণ রাখার সময় এরা তো এই স্লিপ দিয়ে এখন আর আমাদেরকে জিজ্ঞাসা করে না মাল নেও না সব পরে রয়েছে সন্দুকের মধ্যে কারণ তারা তো লক্ষ লক্ষ টাকার বাজারে লেনদেন করি ফেলতেছে আমাদের কিন্তু কাগজের উপরে কাগজ দিয়া তাইলে এটা তো বড় আদি ব্যাপার হইল এক লক্ষ দিনার দোকানে পড়ে রয়েছে কেউ উত্তোলন করতে আসে না এক লক্ষের মধ্যে হয়তো বিশ হাজার মাসে তুলে নিল কেউ কেউ আর বাকি আশি হাজার দিন আর কোথায় রয়ে গেল স্বর্ণকারের দোকানে পড়াই রয়েছে কারণ এখন তো লোকে আর টাকা উত্তরণ দরকার নাই এখন তো স্লিপ দিয়ে কাজ বানাইতেছে এবার স্বর্ণকারের কাছে লোক যায় অনেক গরিব যায় না আমার কাছে টাকা নাই তুমি তো টাকা লোন দাও আর লোন তো সেই যুগে কিসের উপরে দিব সুদের উপরে এখন স্বর্ণকারে বলে ভাই তোমাকে আমি কেমনে টাকা দেবো তাহলে তো আমার না এটা মানুষের আমানত তাহলে নিতে আসলে তো আমি তাকে আবার কি বুঝাবো এক কাজ করো টাকার দরকার নাই দিন আর দেড়ামের দরকার নাই তুমি প্রয়োজন পূরণ করবা মার্কেটিং করবা এই তো কহ মার্কেটিং তো আজকাল টাকা কাসাটা লাগে না আমাদের কাগজ দিয়েও মার্কেটিং হয় বুঝলেন কথা তাই এক কাজ করি আমরা কিছু কাগজ ইস্যু করে দিই স্লিপ ইস্যু করে দিই স্লিপগুলো নিয়ে আনো কয় হাজার টাকা দরকার কশো দিনারের দরকার ও দিনারটা কাগজে লেখা সেল মারিয়া দিয়ে দিছে আমার বাস্তব টাকা স্বর্ণকারের দোকানে আছে তার বিনিময়ে আমাকে কাগজ দিছে সিল মারিয়া সিল সপ্পর মারিয়া এটা দিয়ে আমি যখন কাপড় কিনতে পারি ওই গরিব বেটা যে লোনের জন্য গেছিল তার কোন টাকা এদের কাছে কিনে জমা নাই সে একটা বানাউট কাগজ লিখিয়ে সিল মারে দিল এই কাগজ দিয়া এই গরিব বেটাও কিন্তু দোকানে গিয়া ঠিকই কাপড় চোপড় আমার মতো কিনে আনতেছে কোনো সমস্যা নেই এখন বলো বাস্তবে যত দিনার দেড়হাম ব্যাংকে জমা এই স্বর্ণের দোকানে জমা ছিল প্রথমে তো ওই পরিমাণ কাগজেই ইস্যু করা হয়েছিল দোকান থেকে ঠিক না পরে যখন বিভিন্ন মানুষ লেনদেন করতেছে দোকানদারের সাথে সে চালাকি করে আর সুদ খাওয়ার জন্যে কোনো টাকা নাই তার কাছে টাকা আছে এক লাখ সে দেড় লাখ কাগজ ইস্যু করে দিছে সেখান থেকে তাহলে এক লাখ তো বাস্তব টাকার বিনিময় বাস্তব দিনার দেড় বিনিময় আর পঞ্চাশ হাজার কাগজ কিসের বিনিময় ফুজুল ফাও এর কোনো ভিতরে এই কাগজের আওয়াজে কোনো কি নেই এখন প্রশ্ন হলো ওই বেটার দোকানে গিয়ে যে নাকি দোকানদারে বলে যে আমি কাগজ নেব না আমি টাকা নেব বা কাগজ দিল কাগজ নিয়ে দোকানদার আসছে আমার টাকা দাও হে কার টাকা দিবি সমস্যা নাই তখন যারা আমার দোকানে টাকা ফেলে রাখছে বছরকে বছর নিচ্ছে না প্রয়োজন নাই স্লিপ দিয়ে তারা লেনদেন করতেছে তাদের স্বর্ণপুরে রয়েছে না কেউ যদি এরকম টাকা চাইতে আসে স্লিপ লইয়া তাহলে মানুষের টাকা থেকে দিয়ে দেব ফুদিসারা ব্যবসা কি নাম এটার এইভাবে চালু হইল এ খবর পাইছে সেই যুগের ব্যাংকওয়ালারা ব্যাংকওয়ালারা বলে স্বর্ণের দোকানদারে সিল চপ্পর দিয়া কাগজ স্লিপ জারি করিয়া পুরা মার্কেটের মধ্যে ছড়াই দিছে এটার দায়িত্ব আমাদের স্বর্ণকারের কাজ তো স্বর্ণ বিক্রি করব আর স্বর্ণ জমা রাখবো সে কিল্লেগা এই কাজ সিলিপের কাজ করব। তখন ব্যাংক আছে ব্যাংকগুলা বলল এই কাজ আমরা করব। আর সরকারও স্বর্ণকারকে বাদ দিয়া এই দায়িত্ব স্লিপ সলসপ্পর মারিয়া স্লিপ দেওয়ার দায়িত্ব কাকে দিল ব্যাংকের দিল এখন মানুষ স্বর্ণকারের দোকান না গিয়া টাকা পয়সা নিয়ে ব্যাংকে রাখে এটার নাম এখন ব্যাংক হয়ে গেছে আগে ছিল স্বর্ণের দোকান যেটা স্বর্ণ বেচা কিনা করত এখন মোস্তাকিল ব্যাংক হয়ে গেছে ব্যাংকে টাকা রাখতেছে ওই ব্যাংকে স্লিপ দিচ্ছে ওই স্লিপ নিয়ে বাজারে বেচা কিনা চলতেছে একই সিস্টেমে কিন্তু পরবর্তীতে একটা পার্থক্য হইল কি পার্থক্য হলো বুঝলা পার্থক্যটা হইল এতদিন যাবৎ আমি স্বর্ণকারের দোকানের কাগজ নিয়ে গেলে সে আমারে কাপড় দিত কিন্তু যদি সে ইচ্ছা করতো ভাই আমি কাগজ বিশ্বাস করি না আমাকে দিরার দেড়হাম দিতে হবে আমি কাগজ নিব না এই অধিকার দোকানদারের ছিল কথা বোঝা নাই এটা তো পরস্পর আন্ডারস্টিং বলে এটাকে তারা একে অপরকে মাইনিছে তাই কাগজ দিয়ে লেনদেন করতেছে কেউ যদি বিশ্বাস না করে যে আমি কাগজ টাগজ বুঝি না আমার টাকা দাও বাধ্য কিনা টাকা দিতে তার অর্থ কি দিন আর দেড়হাম দিতে বাধ্য যখন ব্যাংকের কাছে দায়িত্ব নিয়ে গেছে সরকার পৃষ্ঠপোষকতা করতেছে এক পর্যায়ে অন্য ব্যাংক প্রাইভেট ব্যাংকে বাদ দিয়ে একমাত্র সরকারি ব্যাংকে দায়িত্ব দিছে সরকারি ব্যাংক এই কাজটা করতে পারবে মানুষের টাকা লইয়া লয়ে স্লিপ দিতে পারবে তখন সরকার বলল ব্যাংককে উন্নতমান করার জন্য এখন থেকে সরকারি ব্যাংক থেকে টাকার বিনিময়ে যে কাগজ স্লিপ যাবে এই স্লিপ বিক্রেতায় গ্রহণ করিতে বাধ্য থাকিবে এখন ঐচ্ছিক নাই এখন বাধ্যতামূলক এটা নিতে হবে দোকানদারে এই দাবি করতে পারবে না যে আমি কাগজ বিশ্বাস করি না আমাকে টাকা এনে দাও এটা বলতে পারবে না এইটা এখন টাকা হয়ে গেছে এটা নিতে হবে কার আইন সরকারি আইন বুঝে আসলো কিনা বলো এইটাকে বলা হয় লিগাল টেন্ডার কি বলা হয় লিগাল টেন্ডার যতদিন পর্যন্ত সরকারের পৃষ্ঠপোষকতা ছিল না বিক্রেতা কাগজ নিতে বাধ্য ছিল না মনে চাইলে কাগজ স্লিপটা নিয়ে পণ্য দিয়া দিল মনে না না সে বলো টাকা আয় না তো আমি ক্যাশ টাকা ছাড়া দেবো না সিলিপকে বিশ্বাস করি না তার অধিকার ছিল তখন ছিল আনলিগেল টেন্ডার এখন যখন সরকারি ব্যাংক থেকে এই কাগজ ইস্যু হচ্ছে এবং বিক্রেতা তা নিতে বাধ্য হয়ে গেছে এখন এটা কি হয়েছে জাররে কানুনি অর্থ কি এটা হলো লিগাল টেন্ডার হয়ে গেছে এটাই একমাত্র পণ্য বেচা বিক্রির মাধ্যম সাব্যস্ত হয়ে গেছে এখন আর স্বর্ণ রূপার দরকার নেই সরকারি ব্যাংকগুলো স্লিপ জারি করার সময় মনে রাখিও কথা সরকারি ব্যাংকগুলো স্লিপ জারি করার সময়ও ওই স্বর্ণকারের দোকানের মতো একই কাজ করছে প্রথমে ছিল যত টাকা জমা দিবে ব্যাংকে এত টাকা স্লিপ জারি করতে পারবে এর বেশি নয় পরে আবার আইন হয়েছে যত টাকা মানুষে জমা রাখছে ব্যাংকের ভিতরে হ্যাঁ এত টাকার ডাবল টাকা কাগজ তারা মার্কেটে ছাড়তে পারবে বুঝেন নাই কথা এই আইন আরো কমে আসিয়া বলছে এক তৃতীয়াংশ যদি নাকি জাহাবাদ ফিজা থাকে দিনার দেড়হাম থাকে এক তৃতীয়াংশ তাহলে আরো দুই তৃতীয়াংশ কি করতে পারবে কাগজ ছাড়তে পারবে এইভাবে যে কাগজটা সরকারি ব্যাংকের থ্রোতে স্লিপ জারি হইল এখন থেকে বিক্রেতারা তা নিতে বাধ্য হইল এই কাগজটার অপর নাম হইল ক্রান্সি নোট তথা কাগজের টাকা এটার নাম কি হয়ে গেছে কি নাম হয়েছে বলো জোরে কাগজের টাকা ক্রান্সি নোট হয়েছে বুঝতে পারছো বুঝতে পারছো তাইলে এক জমানায় ছিল দিনার দেড়হাম ও রূপার বনা দেড়হাম স্বর্ণের থেকে দিয়ে বানানো দিনার এইগুলা দিয়া পরস্পর লেনদেন হইত এখন লেনদেন হয়েছে কি দিয়া কাগজ দিয়ে যার বিনিময় পিছনে ব্যাংকে কি জমা আছে দিনার দেড়হাম জমা আছে উল্লেখ্য দিনার দেড়হাম জমা আছে এটার অর্থ বুঝছ তো প্রথমে তো যেই কাগজ দিছে তার এওয়াজে তার বিনিময়ে টাকা জমা ছিল কিন্তু যখন শর্তটা উড্ড করে ফেলছে সরকার যে টাকা রাখছে এক কোটি আর কাগজ দিবে স্লিপ দিবে নোট জারি করবে দেড় কোটি বা দুই কোটির এই অধিকার দিছে না তাহলে প্রত্যেক নোট আর কাগজের পিছনে কি স্বর্ণরূপা ব্যাংকে পড়ে আছে চাহিবে মাত্র কি দিতে পারবে ব্যাংকে টাকা স্বর্ণ দিতে পারবে না এই ছিল মুদ্রা কাগজের মুদ্রার প্রাথমিক ইতিহাস এতটুকু তোমরা বুঝে নিছ কিনা বুঝছো কিনা বলো তাইলে এইভাবে চলতে চলতে বাংলাদেশে বাংলা টাকা হয়েছে ভারতে ইন্ডিয়ান রুপিস হয়েছে পাকিস্তানে রোপিয়া হয়েছে সৌদি আরবে দিনার রিয়াল হয়েছে এক এক দেশে এক এক নাম আমেরিকাতে কি হয়েছে ডলার হয়েছে ডলারও কাগজ এখান থেকে একটা বিষয় জানা দরকার তোমরা দেখলে যে ব্যাংকে কাগজ দিল প্রত্যেক কাগজ একশো টাকার কাগজ দিছে একশো টাকার স্বর্ণ কিন্তু ব্যাংকের মধ্যে পুরাপুরি নাই আদা আছে বা আরো কম আছে তাই না এইভাবে মানুষের প্রয়োজনে কাগজ দিতে দিতে দিতে দিতে নোট ছাপাইতে ছাপাইতে এত বিশাল পরিমাণে হয়ে গেল এখন নোটের পিছনে আর স্বর্ণ নাই সরকারের সরকারি ব্যাংকের মধ্যে চাহিবা মাত্র দিতে হবে লেখা একটা আছে না পাঁচশো টাকার নোটের ভিতরে বাধ্য থাকিবে সেটা কি অর্থাৎ এই পাঁচশো টাকার স্বর্ণ দিতে তোমাকে বাধ্য থাকিবে বা রূপা দিতে বাধ্য থাকিবে এক সময় দেখা গেল কাগজের নোটের পিছনে ব্যাংকে কোনো স্বর্ণ রূপা নেই সব স্বর্ণ গুলো জমা হয়ে আছে আমেরিকান ব্যাংকে উনিশশো সালের দিকে বেশি দিন হয় নাই উনিশশো একাত্তর সালে শুধু আমেরিকান ব্যাংকে আছে স্বর্ণ অন্য কোনো ব্যাংকে স্বর্ণ নাই তারা তো বারবার বলছে চাই বা মাত্র দিতে বাধ্য থাকিবে এখন দিবে কেবে কিভাবে তখন তারা আমেরিকার সঙ্গে চুক্তি করল আমেরিকার যেহেতু স্বর্ণের অভাব নাই ওই স্বর্ণের বিনিময়ে ডলার ইস্যু করছে কাগজ ইস্যু করছে তার নাম ডলার অন্যান্য দেশের ব্যাংকগুলো আমেরিকার থেকে ডলার কিনছে কে কিনছে ডলার কিনছে ব্যাংকে কি জমা ডলার জমা আর আমেরিকায় ওয়াদা করছে আমি যত টাকার ডলার ইস্যু করছি পৃথিবীর আনাস কানাসে যার কাছেই সেই ডলার থাক না কেন ঠিক অত টাকার স্বর্ণ আমি দিতে বাধ্য আমি দিব তাহলে আমাদের দেশের ব্যাংকগুলোর ভিতরে কাগজের নোট মুদ্রার পিছনে স্বর্ণ না থাকিলেও কি আছে ডলার আছে ডলারের পিছনে কি আছে স্বর্ণ আছে তাহলে আগে ছিল ডাইরেক্ট স্বর্ণ এখন ইনডাইরেক্ট স্বর্ণ ইনডাইরেক্ট কেমনে টাকা বাই ডলার ডলার টু স্বর্ণ এই জন্য এখনো লেখে চাহিদা মাত্র দিতে পারতে তোমাকে ডলার দিবে স্বর্ণ রূপা কিচ্ছু দিবে না উনিশশো সালের দিকে বিশ্বের ভিতরে স্বর্ণের কমতি দেখা গেল হাহাকার অবস্থা যে কোনো দেশে যায় স্বর্ণ নাই মার্কেট ছোটা হয়ে যাচ্ছে হঠাৎ করে একটা ঘটনা ঘটছে এবার দুনিয়ার যত ব্যাংকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার করে রয়েছে না এরা চিন্তা করলো স্বর্ণ তো মনে হয় আর পাওয়া যাবে না দুনিয়াতে বিলুপ্ত হয়ে যাবে আমরা ডলার গুলা নিয়ে কি করব এটাও কাগজ আমাদেরটাও কাগজ আমরা সবাই ডলার নিয়ে আমেরিকান ব্যাংকের কাছে যাই ডলার বাঙ্গাইয়া তার আওয়াজে তারা ওয়াদা করেছে স্বর্ণ দিব তো স্বর্ণটা নিয়ে নি পুরা দুনিয়ার ব্যাংকগুলো সব ডলার নিয়ে কোথায় হাজির আমেরিকান ব্যাংকে হাজির যে আমাকে ডলার ইয়ে, স্বর্ণ দাও আমেরিকা দেওয়া শুরু করছে দিতে আছে এবার দেখছে যে চারো দিক থেকে সারা বিশ্ব থেকে হুহু করি সব ডলার জমা হয়ে যেতেছে স্বর্ণ উত্তোলন করে নিয়ে যাচ্ছে আমরা চিন্তা করলো এইভাবে তো সবাই স্বর্ণ চাইলে তো আমার খাজানা কি হয়ে যাবে খালি হয়ে যাবে ফট করে আমরিকার চোখ উল্টাই দিল চোখ পাল্টাইছে মনে বুঝো দাঁড়িয়ে করে ফেললো যে আমি ওয়াদা করেছিলাম আমার ডলার যার কাছে থাকবে যত ডলার থাকবে তার বিনিময়ে আমি স্বর্ণ দেব এখন থেকে আমি কোন স্বর্ণই দিব না ডলার যার কাছে আছে ডলার নিয়ে শুয়ে থাকো উনিশশো সালে লাস্টের দিকে এই ঘটনা ঘটছে সেই দিন থেকে ডলারের বিনিময়ে আর কি নাই তাহলে প্রথম এক যুগ ছিল টাকা মুদ্রা কাগজের মুদ্রার বিনিময়ে স্বর্ণ রূপা ছিল এরপরে চেঞ্জ হয়ে আসছে টাকা মুদ্রার বিনিময় ডলার ডলারের বিনিময় কিরে স্বর্ণ এখন স্বর্ণ নাই ডলার আছে তার অর্থ হইল এখন ডলার হোক বা টাকা হোক দিনার হোক দেড়হাম হোক এইগুলার পিছনে কিন্তু কোন স্বর্ণ নেই শুধু আছে কিরে ডলার এই জন্য বিশ্বের ভিতরে ডলার একটা ইন্টারন্যাশনাল মুদ্রা হয়ে গেছে আরেক পাশে ডলার স্বর্ণ হয়ে গেছে এগুলা সব ডলারওয়ালা আমেরিকার ব্রেইনে কাজ করছে বিশ্বের ভিতরে তারা ডলারকে এইভাবে গ্রহণযোগ্য বানাইছে এই কথাগুলো বুঝে আসছে এটা আমি ইতিহাসটা বয়ান করছি এই জন্য আমাদের শরীয়তের আলোকে সামনের কথাগুলো বোঝার জন্য প্রয়োজন যেমন যেই তাফসিল ইতিহাস তোমরা এখন শুনলা আমাদের টাকা কাগজের টাকা কাগজের মুদ্রা এর পিছনে এক সময় স্বর্ণরূপা ছিল এরপরে ডলার ছিল ডলারের পিছনে স্বর্ণরূপা ছিল এখন কিন্তু ডলারের পিছনে স্বর্ণরূপা নাই এই যদি হয় এবং কিভাবে কাগজ আসছে জানো যে একটা বস্তু ব্যাংকের ছিল মূল সমন আসমান যেটা ক্রান্সি সেটার আওয়াজের মধ্যে কাগজটা দিছিল তাই না কাগজ দিছিল না কাগজটা কি আসল টাকা না স্বর্ণকারের দোকানে আর ব্যাংকের মধ্যে জমা রয়েছে সেটা আসল টাকা টাকা মানে আসমান ক্রান্সি সরিয়ে থেকে আসমান স্বর্ণ আর রূপা এই জাতীয় মাল হইল আসল টাকা শরীয়তে এটাকে মূল্য মুদ্রা বানাইছে শরীয়তে মুদ্রা কি জাহাবার ফিজা স্বর্ণ রূপা দিনার দারহাম এটাই মুদ্রা আর সব পণ্য তাহলে ব্যাংকে কি আসিল মুদ্রা ছিল তার একটা কাগজ দিয়েছিল যে আপনার মুদ্রা এত টাকা জমা আছে একটা রিসিপ্ট দিলেন রিসিপ্ট তাইলে মূলত আমাদের হাতে পকেটে যে টাকা আছে কাগজের মুদ্রা এটা হলো রিসিপ্ট ব্যাংকের চেক এটা আসল টাকা না বুঝেন নাই তাই এক জমানায় হরত থানবী রহমতুল্লাহ যোগেও মাসলা এরকম ছিল দুটা মাসলা তৈরি হয়েছে কোন জাকাত দেনেওয়ালা যে টাকা কাগজের নোট দিয়া মুদ্রা দিয়া জাকাত আদায় করে তাহলে জাকাত আদায় হবে না জাকাত আদায় হবে না কেন জাকাত তো হইল মুদ্রা সামন গরিবকে দেওয়া তুমি তো কাগজটা দিয়া তুমি আসল মুদ্রা দাও নাই মুদ্রা রিসিট দিছ এটা হাওয়ালা ট্রান্সফার যে আমি ব্যাংকের কাছে যে টাকা পাবো সেটা এই গরিবকে গরিবকে দিয়ে দিলে হবে বলে আপনি লোন ট্রান্সফার করেছেন আপনি গরিবকে কোনো টাকা দেন নাই কথা ঠিক না ঠিক বলো বুঝো নেই মনে হয় তো লোনের চেক দিলে লোন ট্রান্সফার করা স্লিপ দিলে কি জাকাত আদায় হবে জাকাত আদায় হইতে হইলে এই গরিবে তোমার টাকা নিয়ে ব্যাংকে গিয়া আসল মুদ্রা উত্তোলন করলে জাকাত আদায় হবে অথবা এই কাগজ দিয়া যখন সে চাউল কিনবে ডাল কিনবে গোস্ত কিনবে পণ্য কিনবে তখন তোমার জাকাত আদায় হবে এরকম ফতোয়া আমাদের কিতাবের মধ্যে লেখা আছে কদিম পুরাতন যুগের ফতোয়ার মধ্যে এর ভিত্তি বুঝছো তো কাগজকে রিসিট মনে করছে আর ঋষির কাহিনী তো তাই বুঝে আসেনি সবচেয়ে বড় প্রবলেম হবে আর একটা মাস্টার মধ্যে কাগজের টাকা দিয়ে আর স্বর্ণ কিনা যাবে না রূপা কিনা যাবে না জেওয়ার কিনা যাবে না হারাম বুঝো নাই মনে হয় কেন কাগজটা কি রিসিট এটা মূল মুদ্রা নয় তাইলে আপনি টাকা দিয়া অলঙ্কার কিনলেন স্বর্ণের দোকান থেকে বিবাহ সাজের জন্য তাহলে আপনাকে দিল জাহাব স্বর্ণ তাহলে স্বর্ণের সঙ্গে কিসের বিনিময় হচ্ছে মুদ্রার বিনিময় হচ্ছে এদিকেও মুদ্রা ওদিকেও কি মুদ্রা মুদ্রা তো স্বর্ণ আর উপা তাহলে দোনোটা যখন নাকি আজাহাব বিজাহাব হয়েছে তাহলে বুঝতে জরুরি না কথা বলে না জাহাব বিজাহাব হইলে উভয়টা নগদ দিতে হবে কিনা আপনি তো রসিদ রিসিদ দিলেন টাকা দিলেন না তাহলে আপনারটা কবজা দিলেন না সে আপনাকে অলঙ্কার দিল আপনি কাগজ দিয়ে দিচ্ছেন কাগজ আসল মুদ্রা নয় মুদ্রার রিসিদ এটা আসল টাকা বাকি রয়ে গেছে তাহলে উভয় পক্ষ থেকে কবজা হয় নাই তাই এটা জায়েজে হয় নাই কথা বুঝো নাই ফুরাত দুনিয়ার ভিতরে এই ফতোয়া চলছে তখনকার তারা কেমনে স্বর্ণরূপা কিনবে জানো তখন তারা একটা রাস্তা বের করছে স্বর্ণরূপা কিনার স্বর্ণের দোকানে বলা আছে তুমি খাঁটি স্বর্ণ দিবা না স্বর্ণের সঙ্গে একটু কি বলে এটা খাইটার দিয়ে দিবা কিছু আরো বিভিন্ন স্বর্ণ ছাড়া অন্য বস্তু আছে স্বর্ণের সঙ্গে মিলাইয়া আর যে স্বর্ণ কিনতে যাবে কাগজ নয় শুধু তার সঙ্গে একটু পিতলের পয়সা টয়সা দিয়ে দিবে পিতল ইত্যাদির কয়েন টয়েনটা নিয়ে যাবে আর বলবে এই কথা আমি স্বর্ণ কিনতেছি টাকা কাগজ দিয়া নয় আমি স্বর্ণ কিনতেছি এ ক্যাশ তামার সার পোষার বিনিময় আর কাগজটা কিসের বিনিময় ওই স্বর্ণের দোকানদারে আরেকটা কিছু দিল না খাইট স্বর্ণ ছাড়া অন্য কিছু দিল না এটার বিনিময় এটা হইল কাগজের বিনিময় আর স্বর্ণ হইল ওই পয়সাটার বিনিময় এইভাবে সুরত বাইর করিয়া দুনিয়াতে চলতে হইতো হকপন্থী যারা ইস্তেও করে থাকার চেষ্টা করত যারা ইসলাম পাত্তা দেয় না তাদের তো সবই যায় এরকম মুশকিলাত হয়েছে না পরবর্তীতে ওলামা একরাম দেখলেন যখন সরকার এটাকে রাষ্ট্রীয়ভাবে মুদ্রা বলে ঘোষণা করলেন এই কাগজ কাগজ হইতে পারে কিন্তু এটাকে তুমি ডিনাই করতে পারবে না নিতেই হবে বাধ্যতামূলক তৈপন্ন তার আওয়াজে দিয়ে দিতে হবে তাহলে এটা এখন লিগেল টেন্ডার হয়ে গেছে মানে মুদ্রার অবস্থান গ্রহণ করছে এখন শুধু রিসিট নয় এটা এখন শুধু কাগজ নয় এটা স্বর্ণরূপার টাকার কায়েম মকাম অবস্থান অর্জন করছে সে নালে এই কাগজের এত দাম কেন এই কাগজ যদি রিসিট হইতো আমি রিসিট গ্রহণ না করিয়া আসল মুদ্রা চাওয়ার অধিকার ছিল এখন অধিকার নাই সরকারকে এটাই নিতে হবে সরকার যখন এটাকে লিগার টেন্ডার বানাইছে এটা কি হয়ে গেছে ভাই স্বর্ণ রূপা দিনারা দেড়হামের অবস্থান নিয়ে গেছে এ মিয়া কথা বুঝো বুঝলা কথা ভালো করে বুঝছো নি এবার সামনে মজার কথা এতক্ষণ যাবতে আমরা কিসের মধ্যে আসলাম কাগজগুলা কোথায় গেছে এখন টাকার কায়েম মকাম হয়ে গেছে প্রশ্ন হইল দিন আর দেড়হামের মত হয়ে গেছে হুবহু না তার কাছাকাছি হয়েছে এই নিয়ে ফকিদের বিরাট একতলাপ বর্তমান আরব দুনিয়ার ফকিরা ওলামারা বলেন এই কাগজের নোটটা কিসের জায়গায় অবস্থান নিছে দিনার দেড়হামের জায়গায় তাই দিনার দেড়হাম রূপার আর স্বর্ণের যে টাকা সেটার যে বিধান কাগজেরও হুবহু সেই বিধান এক কথা বুঝো কি বলছি ক্রান্সি নোটিটা কিসের মতো দিনার আর দেড়হাম স্বর্ণ আর রূপার মতো স্বর্ণ রূপা পরস্পর লেনদেন করিতে যে বিধান এই কাগজ দিয়া লেনদেন করতেও সেই বিধান প্রযোজ্য এক যোগে ছিল যে এটা রিসিট টাকাই না এখন এমন টাকা হয়ে গেছে এটা যে স্বর্ণ রূপা দিয়ে দিনার দ্রাম বানাইতো সেটার যে অবস্থান এই কাগজেরও সেই অবস্থান হয়ে গেছে এটা আরবের ওলামাই একরামের এটাকে বলে আওরাক নাকদিয়া সামনুন কইয়া অর্থাৎ কাগজের নোট এটা কি রে বাস্তব স্বর্ণ আর দিন আর দেড়হাম বুঝলা এই ব্যাপারে ওলামাদের গবেষণার কোনো শেষ নাই ভারত উপমহাদেশের ভারতের আল্লামা মুজাহিদুল ইসলাম কাসেমি রহমতুল্লাহ আলাই বিরাট এক সেমিনার করেছিলেন দুই সালে বা আরেকটু আগে আমি তখন বসুন্ধরায় সেই সময় দুনিয়ার সমস্ত ওলামায় কালামকে দাওয়াত দিচ্ছেন আমাদের কাছে দাওয়াত নামা আসছে দেখতেছি সিডির মধ্যে দাওয়াত নামার ভিতরে আল্লামা তকি উসমানী সাহ দাম আকবর কাতুমের একটা ফতোয়া এটা আসলো থেকে মুজাহিদ ইসলাম কাসিম ভারত থেকে প্রশ্ন ছিল যে কাগজের মুদ্রাকে স্বর্ণ রূপার স্থানে বলা হবে না এটা শরীর আর কোন বিষয় হবে আল্লাহ সাহেব এই ব্যাপারে বলছেন দিন আর দেড়হামের অবস্থানে টাকা কাগজ হবে না কাগজের নোটগুলা পয়সা কয়েনের কায়াম মকাম হবে যেটা হাকিকি সমন নয় ওরফি সমন বাস্তব দিনার আর দেড়হাম নয় কৃত্রিম দিনার আর দেড়হাম কৃত্রিম তিন হাজার দেড়হাম আল্লামা তকি উসমান সাহেবের এই গবেষণা এটা নিয়ে সেমিনার এটার পক্ষে বিপক্ষে এটা নিয়ে আলোচনা করার জন্য সবাইকে দাওয়াত দিচ্ছেন মুফতি আব্দুর রহমান সাহেব দামাদ বরকাত রহমতুল্লাহ আলাই তিনি দাওয়াত পাইছেন আমাকে রচনা লিখতে বলছেন তা আমি মাকালা লিখছি এটার উপরে এই মকালা নিয়ে হজরত সেমিনারে গেছেন মুজাহিদুল ইসলাম কাসিমের সেমিনারে ভারত উপমহাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুফতিরা দারুল তার বিজ্ঞ আলেমরা আল্লাহ তকি উসমান হিসেবে তাকিকটাকে হক বলছেন মাত্র কয়েকটা দারুল তারা আরবের ফকিদের কথাকে হক বলছেন এর অর্থ হইল কাগজের নোটটা নোট যেটা কারেন্সি মুদ্রা এটা ঠিক দিনার আর দেড়হামের মতোই আগের যুগের দিন আর দেড়হাম যে অবস্থানে কাগজটাও সেই অবস্থান এটা আরবের ফতোয়া আর তকিজেবের ফতোয়া ছিল যে না এ দিন আর দেড়হামের অবস্থানে নয় এটা বাইউল ফলসেবিল ফলসাইন ফুলুস অর্থাৎ স্বর্ণ রূপা ছাড়া অন্য বস্তু দিয়া কয়েন বানাইলে যে হুকুম হয় সে কয়েনের হুকুম কি ভাই আমার দেশে তামা পিতলের টাকা ছিল না পয়সা ছিল না এখন যে সিকি আদ্রি যেগুলা পাওয়া যায় এগুলো কিসের হ্যাঁ